মন ছুটে যায় দূর সীমানায় দৃষ্টি সীমা ছাড়িয়ে তোমার রহম তোমার করম সবখানে তে ছড়িয়ে মন ছুটে যায় দূর সীমানায় দৃষ্টি সীমা ছাড়িয়ে তোমার রহম তোমার করম সবখানে তে ছড়িয়ে মন ছুটে যায় দূর সীমানায় দৃষ্টি সীমা ছাড়িয়ে তোমার রহম তোমার করম সবখানেতে ছড়িয়ে স্নেহে গড়া মায়ায় ঘেরা নিখিল বিশ্বভুবন স্নেহে গড়া মায়ায় ঘেরা নিখিল বিশ্বভুবন স্নেহে গড়া মায়ায় ঘেরা নিখিল বিশ্বভুবন সিজদায় লুটিয়ে পড়ে বারে বারে অবুজ মন বারে বারে অবুজ মন আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ মন ছুটে যায় দূর সীমানায় দৃষ্টি সীমা ছাড়িয়ে তোমার রহম তোমার করম সবখানেতে ছড়িয়ে স্নেহে গড়া মায়ায় ঘেরা নিখিল বিশ্ব ভুবন সিজদায় লুটিয়ে পড়ে বারে বারে অবুজমন বারে বারে অবুজমন মন আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ ফুল বাগানে ঘ্রাণে ঘ্রাণে প্রজাপতির সুখ নাচনে হাজার পাখির কিচির মিচির মধুর সুরে ভোর বিহানে ফুল বাগানে ঘ্রানে ঘ্রানে প্রজাপতির সুখ নাচনে হাজার পাখির কিচির মিচির মধুর সুরে ভোর বিহানে ফুল বাগানে ঘ্রানে ঘ্রানে প্রজাপতির সুখ নাচনে হাজার পাখির কিচির মিচির মধুর সুরে ভোর বিহানে যার যা ভাষা মনের আশা সবই তোমায় ঘিরে যার যা ভাষা মনের আশা সবই তোমায় ঘিরে যার যা ভাষা মনের আশা সবই তোমায় ঘিরে তোমার নামের জিকির করে সবাই আপন সুরে সবাই আপন সুরে আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ মন ছুটে যায় দূর সীমানায় দৃষ্টি সীমা ছাড়িয়ে তোমার রহম তোমার করম তে ছড়িয়ে স্নেহে গড়া মায়ায় ঘেরা নিখিল বিশ্ব ভুবন সিজদায় লুটিয়ে পড়ে বারে বারে অবুজ মন বারে বারে অবুজ মন আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আধার রাতে তারার সাথে চাঁদের আলোর হয় মিতালি সাগর স্রোতে নদী জোটে ঝর্ণা ধারা দেয় গীতালি আধার রাতে তারার সাথে চাঁদের আলোর হয় মিতালি সাগর স্রোতে নদী জোটে ঝর্ণা ধারা দেয় গীতালি আধার রাতে তারার সাথে চাঁদের আলোর হয় মিতালি সাগর স্রোতে নদী জোটে ঝর্ণা ধারা দেয় গীতালি যার যা ভাষা মনের আশা সবই তোমায় ঘিরে যার যা ভাষা মনের আশা সবই তোমায় ঘিরে যার যা ভাষা মনের আশা সবই তোমায় ঘিরে তোমার নামের জিকির করে সবাই আপন সুরে সবাই আপন সুরে আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ মন ছুটে যায় দূর সীমানায় দৃষ্টি সীমা ছাড়িয়ে তোমার রহম তোমার করম তে ছড়িয়ে মন ছুটে যায় দূর সীমানায় দৃষ্টি সীমা ছাড়িয়ে তোমার রহম তোমার করম তে ছড়িয়ে স্নেহে গড়া মায়ায় ঘেরা নিখিল বিশ্বভুবন স্নেহে গড়া মায়ায় ঘেরা নিখিল বিশ্বভুবন সিজদায় লুটিয়ে পড়ে বারে বারে অবুজ বারে বারে অবুজ মন আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ মন ছুটে যায় দূর সীমানায় দৃষ্টি সীমা ছাড়িয়ে তোমার রহম তোমার করম সবখানেতে ছড়িয়ে স্নেহে গড়া মায়ায় ঘেরা নিখিল বিশ্ব ভুবন সিজদায় লুটিয়ে পড়ে বারে বারে অবুজ মন বারে বারে অবুজ মন আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ